শেষ হয়ে গেলে যদি সময় থাকে তাহলে চিরকুটের প্রশ্নের উত্তর দেয়া হবে যদি সময় থাকে আপনারা প্রশ্ন করার আগে আপনাদের নাম এবং পেশা বলবেন এবারে প্রথম প্রশ্নটা করা হচ্ছে মহিলাদের মধ্য থেকে আসসালামু আলাইকুম আমি সাবা বাকাই দিল্লি থেকে এসেছি ডাক্তার জাকিরের কাছে আমার প্রশ্ন হলো খ্রিস্টানদের কাছে ঈশ্বরের ধারণা হলো ট্রিনিটি পিতা পুত্র পবিত্র আত্মা তবে এরা তিনজন এক তার মানে কি এই যে তারা এক ঈশ্বরে বিশ্বাস করে বোন আপনি প্রশ্ন করলেন যে খ্রিস্টানরা ট্রিনিটিতে বিশ্বাস করে পিতা পুত্র আর পবিত্র আত্মা আর তারা এক এর মানে কি খ্রিস্টানরা এক ঈশ্বরে বিশ্বাস করে যদি ভালো করে দেখেন এই ট্রিনিটি এই শব্দটা বাইবেলের কোথাও পাবেন না যদি পুরো বাইবেল খোঁজেন এখানে আপনারা কোনো জায়গাতে ট্রিনিটি শব্দটা খুঁজে পাবেন না এই শব্দটা বাইবেলে নেই তবে ট্রিনিটি শব্দটা পবিত্র কোরআনে আছে পবিত্র কোরণে আপনারা এই শব্দটা পাবেন পবিত্র কোরণ বলছে সুরা নিসা অধ্যায় চার এক একশো একাত্তর বলা হয়েছে তোমরা ট্রিনিটি বলো না বর্জন করো এটা তোমাদের জন্য কল্যাণকর আল্লাহ তো একমাত্র ইলা এই কথাটা আবারও আছে সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ এক নম্বর তিয়াত্তর বলা হয়েছে তারা ধর্মের অবমাননা করে যারা বলে যে আল্লাহ হলেন তিন বা ট্রিনিটির মধ্যে একজন এক আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলা নেই ট্রিনিটি শব্দটা বাইবেলের কোথাও পাবেন না তবে শব্দটা পবিত্র কোরণে আছে কোরআন বলছে তোমরা ট্রিনিটি বলো না বাইবেলে এরকম একটা অনুচ্ছেদ আপনারা খুঁজে পাবেন যেটাকে ট্রিনিটি ধারণা বলে ধরা যেতে পারে এটা আছে ফার্স্ট এপিস্টেল অব জন পাঁচ নম্বর অধ্যায় অনুচ্ছেদ সাত বলা হয়েছে তিনজন স্বর্গে সবকিছু লিপিবদ্ধ করেন পিতা বাক্য এবং পবিত্র আত্মা আর এই তিনজন আসলে এক বাইবেলের এই অনুচ্ছেদটা ফার্স্ট এপিস্টেল অব জন পাঁচ নম্বর অধ্যায় অনুচ্ছেদ সাত এটাই হচ্ছে ট্রিনিটির কাছাকাছি বলা একটা অনুচ্ছেদ বাইবেলের মধ্যে তবে যদি বাইবেলের নতুন এডিশনটা দেখেন যেটা রিভাইজড করেছেন বত্রিশ জন বিশেষজ্ঞ খুবই উচ্চপদস্থ যাদের সমর্থন করেছে পঞ্চাশটা আলাদা খ্রিস্টান ধর্মীয় গোষ্ঠী তারা বাইবেল থেকে এই অনুচ্ছেদটা বাদ দিয়ে দিয়েছেন কারণ এটা পরে যোগ দেওয়া হয়েছে পরে বানানো হয়েছে পরে তৈরি হয়েছে এই অনুচ্ছেদটা মুসলিম বা নন খ্রিস্টান বিশেষজ্ঞরা বাদ দেয়নি এটাকে বাদ দিয়েছেন বত্রিশ জন খ্রিস্টান বিশেষজ্ঞ তারা সবাই উচ্চপদস্থ তাদের সমর্থন করেছে পঞ্চাশটা খ্রিস্টান ধর্মীয় গোষ্ঠী এটা পরে যোগ হয়েছে পরে বানানো হয়েছে পরে তৈরি হয়েছে কারণ এটা বাইবেলের অরিজিনাল ম্যানুস্ক্রিপ্টে ছিল না আমাদের মুসলিমদের উচিত এই ডিডিদের ধন্যবাদ জানানো ডক্টর অব ডিভিনিটি যে বাইবেলকে তারা কোরআনের এক ধাপ কাছে নিয়ে এসেছেন ইসলাম ধর্মের কাছে পবিত্রকরণ বলছে তোমরা ট্রিনিটি বলো না সত্যি বলতে যদি ভালো করে দেখেন আমি আগে বলেছি যে যীশুখ্রিস্ট কখনোই এই ট্রিনিটি কথাটা বলেননি যে পিতা পুত্র পবিত্র আত্মা তারা একজন যীশুখ্রিস্ট বলেছেন গসপেল অব জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আঠাশ আমার পিতা আমার চেয়ে মহান গসপেল অব জন অধ্যায় দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গসপেল অব ম্যাথিউ অধ্যায় বারো অনুচ্ছেদ আটাশ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়াই গসপেল অফ লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপেল অফ জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমি সব কিছু শুনে বিচার করি আর আমার বিচার সঠিক কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না আমার পিতার ইচ্ছা পূরণ করি যিনি আমাকে পাঠিয়েছেন তিনি কখনো ট্রিনিটি বলেননি যিশুকে একবার প্রশ্ন করা হলো যে প্রথম নির্দেশটা কি তিনি বললেন এটা আছে গসপলাভ মার্ক অধ্যায় বারো অনুচ্ছেদ উনত্রিশ যার অর্থ হে ইসরায়েলবাসী প্রভু আমাদের প্রভু কেবলমাত্র একজন তবে যদি খ্রিস্টান চার্চকে প্রশ্ন করেন ধর্মীয় প্রতিষ্ঠানকে তারা আপনাকে বলবে যে পিতা একজন ব্যক্তি পুত্র একজন ব্যক্তি আর পবিত্র আত্মা একজন ব্যক্তি তবে তিনজন ব্যক্তি নয় তারা একজন একজন দুইজন তিনজন তবে তারা তিনজন নয় একজন এটা কোন ধরনের ভাষা একযোগ একযোগ এক সমান হবে তিন এটা সমান এক না এক গুণ তিন সমান হবে তিন এক না যদি তাদের প্রশ্ন করেন যে ধরেন তিনজন যমজ ভাই আছে একই রকম দেখতে যদি তাদের একজন কাউকে খুন করে অন্যজনকে শাস্তি দেবেন তারা বলবে না কেন দেবেন না কারণ এখানে প্রত্যেকের ব্যক্তিত্ব আলাদা যদি তিনজন জমজের একজন কাউকে খুন করে অন্যজনকে শাস্তি দিতে পারবেন না কারণ প্রত্যেকের ব্যক্তিত্ব আলাদা আছে আর খ্রিস্টানরা যখন স্বর্গে পিতার কথা চিন্তা করে তারা কল্পনা করে একজন বুড়ো মানুষ সান্টাক্লজের মতো তিনি স্বর্গে বসে আছেন অন্য কোনো গ্রহে আর পৃথিবীতে তিনি পা রেখেছেন যখন পুত্রের কথা চিন্তা করেন অর্থাৎ যীশুখ্রিস্টের কথা একজন লম্বা লোক একেবারে ফর্সা যার মাথায় সোনালে চুল জেফ্রি হান্টারের মতো কিং অব কিংস ছবিতে যীশুখ্রিস্টের ভূমিকায় যে অভিনয় করেছিল জেফ্রি হান্টার খ্রিস্টানরা এভাবে ছবি কল্পনা করে এরপর যখন তারা পবিত্র আত্মার কথা বলে তারা কল্পনা করে একটা ঘুঘু পাখি আর বাইবেল বলছে খ্রিস্টের ব্যাপটিস্ট হওয়ার সময় পাখিটা তার কাছে এসেছিল অথবা তারা কল্পনা করে এটা একটা আত্মা যেটা পেন্টাকস্টের ভোজসভায় উপস্থিত থাকে কিন্তু যদি খ্রিস্টানদের জিজ্ঞেস করেন যখন আপনি ট্রিনিটির কথা বলেন আপনার কল্পনায় তখন কতগুলো ছবি ভাসে তারা বলবে মাত্র একটা বিশ্বাস করেন সে মিথ্যে বলছে কারণ এক যোগ এক যোগ এক সমান তিন এক না আশা করি উত্তরটা পেয়েছেন ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা বৃদ্ধাশ্রম আল কোরআন সুরা ইসরা সুর নম্বর সতেরো আয়াত নম্বর তেইশশো চব্বিশে উল্লেখ আছে তোমার প্রভু নির্দেশ দেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে যদি তাদের একজন বা উভয় তোমার দশায় বার্ধক্য পরিণত হয় তবে তাদের সাথে বিরক্ত প্রকাশ করে শব্দটিও তোমরা বলো না তাদের সাথে বিনয়ের সহিত কথা বলবে এবং তাদের সামনে দয়া আর নম্রতার ডানা মেলে দেবে আর বলো হে প্রভু তাদের প্রতি অনুগ্রহ করো যেমন ভাবে তারা আমাকে শৈশবে লালন করেছে বৃদ্ধাশ্রমের কোন স্থান নেই ইসলামে সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামের প্রকল্প সমূহ মেনে চলা গুরুত্ব কি ভালো মন্দের মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহ শরীয়তের বাইরে যাওয়ার সুযোগ উঠার মানবতাকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইসলাম দিয়েছেন এটা অনুসরণের ভিতরেই মানুষের কল্যাণ নিহিত রয়েছে ইসলামই একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে মুজফার বিন মহসিন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেলবর হোসেন হারুন হোসেনের উপস্থাপনায় মানুষ ধর্ম কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ধর্মের মধ্যে আল্লাহ মনোনীত প্রতিটি বিধান আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটা মানুষের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়াবি ফায়দা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ জাভেদ আমার প্রশ্ন হল সর্বশক্তিমান ঈশ্বর কেন মানুষের রূপ নিতে পারেন না ভাই আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ তালা কেন মানুষের রূপ নেন না যদি আল্লাহ চাইতেন মানুষের রূপ নিতে পারতেন তবে যখনই তিনি মানুষের রূপ নেবেন তিনি আর আল্লাহ থাকবেন না কারণ আল্লাহ এবং মানুষ সম্পূর্ণ বিপরীত মানুষ হচ্ছে মরণশীল আল্লাহ হলেন অমর আপনি একই সাথে অমর আর মরণশীল কাউকে পাবেন না মানুষের একটা শুরু আছে আল্লাহর কোনো শুরু নেই এমন কাউকে পাবেন না যার একই সাথে একটা শুরু আছে আবার শুরু নেই মানুষের একটা শেষ আছে আল্লাহর কোনো শেষ নেই তাহলে এরকম কাউকেই পাবেন না যার একই সাথে শেষ হয়ে যাবার শেষ নেই এটার কোনো মানে হয় না আল্লাহ মানুষ একসাথে পাবেন না হয় আল্লাহ পাবেন নয়তো মানুষ ঈশ্বর মানব পাবেন না আল্লাহ যদি মানুষের রূপ নেন তিনি আর আল্লাহ থাকবেন না হয়ে যাবেন মানুষ কারণ মানুষের খাওয়ার প্রয়োজন হয় আল্লাহর খাওয়ার প্রয়োজন নেই পবিত্রকরণ বলছে সুরা আনাম অধ্যায় ছয় এক চোদ্দ তিনি সবাইকে আহার দান করেন কিন্তু তার আহার প্রয়োজন হয় না মানুষের বিশ্রাম প্রয়োজন হয় ঘুমের প্রয়োজন হয় পবিত্রকরণ আয়াতুল কুরসিতে বলছে অধ্যায় দুই আয়াত দুইশো পঞ্চান্ন এটাও আমাদের কারি পড়েছিলেন ভাই আশরাফ মোহাম্মদী আল্লাহ তিনি ব্যতীত কোন ইলা নেই তিনি নিজেই অস্তিত্বমান তিনি চিরঞ্জীব নিদ্রা অথবা তন্দ্রা তাকে কখনো স্পর্শ করে না আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সবকিছু তারই সেজন্য আল্লাহ যদি মানুষের রূপ নেন তিনি আর আল্লাহ থাকবেন না একসাথে আল্লাহ আর মানুষ পাবেন না আল্লাহ যদি তার সকল বৈশিষ্ট্যগুলো ত্যাগ করে মানুষ হন আমরা কেন মানুষের উপাসনা করব। কারণ তার ক্ষমতা তো আপনার আমার মতই তাহলে তো মানুষ আমাকে উপাসনা করতে পারে এমন কাউকে উপাসনা করে কি হবে যার ক্ষমতা আপনার আমার মতোই পরে যদি কেউ আমাকে বলে যে সেই মানুষটা আবার ঈশ্বর হয়ে গেছে এটা অসম্ভব যদি মানুষ ঈশ্বর হতে পারে তাহলে আপনি আমি ঈশ্বর হতে পারব সেজন্য যদি আল্লাহ চান অবশ্যই মানুষ হতে পারেন তবে তখন আর তিনি আল্লাহ থাকবেন না সেজন্য আল্লাহ কখনোই মানুষের রূপ নেবেন না আল্লাহ মিথ্যে বলতে পারেন যদি তিনি চান কিন্তু কখনোই মিথ্যে বলবেন না কারণ মিথ্যে বলা আল্লাহর বৈশিষ্ট্য না যখনই তিনি মিথ্যে বলবেন তিনি আর আল্লাহ থাকবেন না আল্লাহ চাইলে অবিচার করতে পারেন কিন্তু করবেন না কারণ কারোর সাথে অবিচার করা আল্লাহর বৈশিষ্ট্য না আর পবিত্রকরণ বলছে সুরানিসা অধ্যায় চার আয়াত চল্লিশ যে আল্লাহ তালা কারোর সাথে অনুপরিমাণও অবিচার করেন না যদি তিনি অবিচার করেন তাহলে আর তিনি আল্লাহ থাকবেন না আল্লাহ তালা চাইলে ভুল করতে পারেন কিন্তু কোনো ভুল করবেন না কারণ ভুল করাটা আল্লাহর বৈশিষ্ট্য না পবিত্রকরণ বলছে সুরা তহা অধ্যায় বিশ আয়াত বাহান্ন যে আল্লাহ কখনোই ভুল করেন না প্রতিপালক ভুল করেন না কারণ ভুল করলে তিনি আর আল্লাহ থাকবেন না আল্লাহ যদি চান ভুলে যেতে পারেন তবে তিনি ভুলবেন না কারণ ভুলে যাওয়াটা আল্লাহর বৈশিষ্ট্য না কোরআন বলছে সুরাত অধ্যায় বিশ আয়াত বাহান্ন আল্লাহ কখনোই ভুল করেন না কোনো কিছু ভুলেও যান না যদি ভুলে যান তাহলে আর তিনি আল্লাহ থাকবেন না সেজন্য পবিত্রকরণ বলছে নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান অনেক জায়গায় আছে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো ছাপান্ন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো নয় সুরা বাকারা অধ্যায় দুই আয়াত দুইশো চুরাশি সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত উনত্রিশ সুরা নাহাল অধ্যায় ষোলো আয়াত সাতাত্তর সুরা ফাতির অধ্যায় পঁয়ত্রিশ আয়াত এক আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা সর্ববিষয়ে সর্বশক্তিমান তবে আল্লাহ তার যোগ্য কাজগুলোই করেন তার যোগ্য না এমন কাজ তিনি করেন না পবিত্রকরণ বলছে সুরা বুরুজ অধ্যায় নম্বর পঁচাশি আয়াত ষোলো আল্লাহ সুবাহতাল্লাহ যা ইচ্ছা সেটাই করতে পারেন আল্লাহ যা কিছু করতে চান সেটাই করতে পারেন তবে তিনি শুধু তার যোগ্য কাজগুলোই করে থাকেন এই থিওরি যে আল্লাহ কোনো মানুষের রূপ নিচ্ছেন এটাকে বলা হয় অ্যান্থ্রোপোমরফিজম যে ঈশ্বর মানুষের রূপ নিচ্ছেন আর বেশিরভাগ প্রধান ধর্মেই আপনারা দেখতে পাবেন যেসব ধর্মে বলা হয়েছে ঈশ্বর মানুষের রূপ নিয়েছেন কোন ধর্মে একবার কোন ধর্মে হয়তো অনেকবার আর এটার পক্ষে তারা একটা সুন্দর যুক্তি দেখায় তারা বলে যে মহান ঈশ্বর তিনি এতই বিশুদ্ধ এতই পবিত্র তিনি এটা জানেন না যে মানুষের অনুভূতিগুলো কেমন মানুষের কোন ধরনের সীমাবদ্ধতা আছে সেটা জানেন না তিনি খুবই পবিত্র আর বিশুদ্ধ আর আল্লাহ সুবাহতালা নাকি জানেন না যে মানুষের তখন কেমন লাগে যখন সে ব্যথা পায় যখন সে বিপদে পড়ে তখন তার কেমন লাগে আর সেজন্যই মহান ঈশ্বর একজন মানুষের রূপ ধারণ করে এই পৃথিবীতে মানুষের জন্য নিয়মকানুন ঠিক করতে আসেন হঠাৎ শুনলে মনে হবে খুবই সুন্দর যুক্তি কিন্তু আমি তাদের বলি ধরেন আমি একটা টেপ রেকর্ডার বানালাম আমাকে কি টেপ রেকর্ডার হতে হবে এটা জানার জন্য যে টেপ রেকর্ডারের জন্য কোনটা ভালো কোনটা খারাপ না আমি লিখবো ইনস্ট্রাকশন ম্যানুয়াল যখন আপনি অডিও ক্যাসেট চালাবেন ক্যাসেট ভেতরে রেখে প্লে বাটনে চাপ দেন যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দেন যদি ফাস্ট ফরওয়ার্ড করতে চান এফ বাটনে চাপ দেন উপর থেকে ফেলে দেবেন না নষ্ট হয়ে যাবে এটা পানির মধ্যে ফেলবেন না নষ্ট হয়ে যাবে আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখব এটা জানতে টেপ হতে হবে না যে সেই টেপ জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ একইভাবে আল্লাহ তালা হলেন আমাদের সৃষ্টিকর্তা এটা জানতে তাকে মানুষ হতে হবে না যে মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ তিনি পাঠাবেন ইনস্ট্রাকশন ম্যানুয়াল আর মানুষের জন্য সর্বশেষ এবং চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল হচ্ছে এই পবিত্র কোরআন পবিত্র কোরআন হলো মানুষের জন্য সর্বশেষ ও চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল মানুষ জাতির জন্য আদেশ আর নিষেধ আর আল্লাহকে এই পৃথিবীতে মানুষে আসতে হবে না ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেওয়ার জন্য তিনি কি করবেন আমাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করে নেবেন তার বাণী প্রচারের জন্য সেই মানুষকে আমরা বলি নবী বা রাসুল তার সাথে আল্লাহ উপরের স্তরে যোগাযোগ করেন আসমানি কিতাবের মাধ্যমে এটা যে কোনো যুক্তিবাদী মানুষের কাছেই পরিষ্কার হয়ে যাবে যে ঈশ্বর কখনো মানুষের রূপ নেন না একজন বোকা মানুষও বুঝতে পারবে আর সেজন্য পবিত্রকরণ বলছে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত আঠারো তারা বধির মুখ এবং অন্ধ তারা সত্যের পথে ফিরে আসবে না বাইবেল একই ধরনের কথা বলছে আছে ম্যাথিউ অধ্যায় তেরো অনুচ্ছেদ তেরো তারা দেখেও দেখে না তারা শুনেও শোনে না আর তারা বুঝতেও পারে না ঋগ্বেদ একই ধরনের কথা আছে বুক নাম্বার দশ অনুচ্ছেদ একাত্তর পরিচ্ছেদ চার যে যদিও তারা শব্দটা দেখে তারপরও দেখতে পায় না যদিও তারা শব্দটা শোনে তারপরও শুনতে পায় না আসসালামু আলাইকুম আমার নাম হাজি মোহাম্মদ ভাই জাকির আপনি আপনার লেকচারে বলেছেন যিশু কখনোই নিজেকে ঈশ্বর বলেননি কিন্তু বাইবেলেই উল্লেখ করা আছে যিশু বলেছেন আমি এবং আমার পিতা এক তার মানে কি এই নয় যে তিনি নিজেকে ঈশ্বর বলেছেন ভাই প্রশ্ন করলেন যে আমি আমার লেকচারে বলেছি বাইবেলের কোথাও এটা বলেনি যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন আপনি বাইবেল থেকে একটা উদ্ধৃতি দিলেন যে যিশু বলেছেন আমি এবং আমার পিতা এক আপনি যে কথাটা বলছেন সেটা বাইবেলের একটা অনুচ্ছেদ এটা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ তিরিশ সেখানে বলা হয়েছে আমি এবং আমার পিতা এক তবে যদি কোনো খ্রিস্টান মিশনারিদের জিজ্ঞেস করেন সেখানে প্রসঙ্গটা কি এখন পর্যন্ত এমন কোনো মিশনারিকে আমি দেখিনি যে প্রসঙ্গটা বলতে পারে এই বাইবেলটা না খুলে তারা জানে আমি এবং আমার পিতা এক কিন্তু প্রসঙ্গটা জানে না যদি আমি বলি কোনো লোককে পবিত্রকরণ বলছে নামাজ পড়ো না মুসলিমরা অবাক হবে আমি কি বলছি কোরআনে এটা আছে নামাজ পড়ো না তবে এটা অর্ধেক আয়াত সুরানিসা উদ্দাচার আয়াত তেতাল্লিশ বলছে যে তোমরা নামাজ পড়ো না যখন মন কুয়াশাচ্ছন্ন তোমরা নামাজ পড়ো না যখন নেশাগ্রস্ত যদি শুধু বলি যে নামাজ পড়ো না কোরআনও বলছে নামাজ পড়ো না অর্ধেক উদ্ধৃতি প্রসঙ্গ আমি আমার পিতা এক তাহলে আমাদের দেখতে হবে গসপেল অব জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ তেইশ আমি এটা মেমোরি থেকে বলছি যীশুখ্রিস্ট মন্দিরে সলমনের বারান্দায় আসলেন অনুচ্ছেদ চব্বিশ বলছে ইহুদিরা তখন তাকে ঘিরে ধরে প্রশ্ন করলো যে আপনি আর কতদিন আমাদের দ্বিধাদ্বন্দ্বে রাখবেন আপনি যদি খ্রিস্ট হয়ে থাকেন স্পষ্ট করে বলেন অনুচ্ছেদ পঁচিশ বলছে আমি তোমাদের বলেছি কিন্তু তোমরা বিশ্বাস করনি আমি আমার পিতার নামে যেসব কাজ করছি সেগুলোই আমার হয়ে সাক্ষ্য দিচ্ছে অনুচ্ছেদ ২৬ বলছে যে তোমরা বিশ্বাস করনি তোমরা আমার মেষ নও এ কথা তোমাদের আগেও বলেছি ইহুদিরা যীশু খ্রিস্টের কাছে জিজ্ঞেস করলো যে আপনি স্পষ্ট করে বলছেন না কেন যিশু তাদের বললেন যে হ্যাঁ আমি মসিহ স্পষ্ট করেই বলেছি যেহেতু তোমরা আমার মেষ নও তোমরা আমাকে বিশ্বাস করনি এর পরের অনুচ্ছেদ সাতাশ বলছে খ্রিস্ট ইহুদিদের উদ্দেশ্যে বলছেন যে আমার মেষ তারা আমার কথা শোনে আমি তাদের জানি তারা আমাকে অনুসরণ করে অনুচ্ছেদ আটাশ যে আমি তাদের অনন্ত জীবন দেই কেউ তাদের আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না তারা কখনো বিনষ্ট হবে না তার পরের অনুচ্ছেদ উনত্রিশ বলছে আমার পিতা যিনি আমাকে দিয়েছেন তিনি সবার চেয়ে মহান কেউ পিতার হাত থেকে কোনো কিছুই কেড়ে নিতে পারবে না তারপর অনুচ্ছেদ তিরিশ বলছে আমি এবং আমার পিতা এক যে লোকের সামান্য বুদ্ধি আছে সেও বুঝতে পারবে আমি এবং আমার পিতা এক তার মানে এই না যে তারা দুজন একই ব্যক্তি মানে দুজনের উদ্দেশ্য এক অনুচ্ছেদ আঠাশ বলছে কোন মানুষ তাদেরকে আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না যীশুখ্রিস্ট নিজের মুখে বলছেন কেউ তাদের আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না অনুচ্ছেদ উনত্রিশ বলছে কেউ তাদেরকে পিতার হাত থেকে কেড়ে নিতে পারবে না তারপর অনুচ্ছেদ তিরিশ বলছে আমি এবং আমার পিতা এক উদ্দেশ্য এক দুজনেই তার মানে যীশু খ্রিস্ট আর সর্বশক্তিমান ঈশ্বর তাদের উদ্দেশ্য এক যদি আমি বলি আমার বাবা একজন ডাক্তার তিনি আসলে ডাক্তার আলহামদুলিল্লাহ আর আমিও ডাক্তার যদি আমি বলি আমি আর আমার বাবা এক এ কথার মানে কি এর মানে হলো উদ্দেশ্য এক পেশার দিক থেকে আমার বাবাও ডাক্তার আমিও ডাক্তার তার মানে এই না যে আমরা দুজনে এক মানুষ এর মানে আমার বাবা একজন মেডিকেল ডাক্তার আমিও মেডিকেল ডাক্তার কিছু খ্রিস্টান বলবেন না না এটার মানে এক দুজনে এক আমি বলবো ঠিক আছে বলছেন দুজনে এক আমরা আরেকটু দেখি যদি আরো পরে যান গসপেল অব জন অধ্যায় নম্বর সতেরো অনুচ্ছেদ একুশ বলছে খ্রিস্ট তার শিষ্যদের বলছেন তোমরা সবাই আসলে এক আমার পিতা আমার মধ্যে আমি তোমাদের মধ্যে আমরা সবাই এক তার মানে কি এই যে ঈশ্বর খ্রিস্টের মধ্যে আর খ্রিস্ট তার বারো জন শিষ্যের মধ্যে তাহলে তো চোদ্দ জন ঈশ্বর খ্রিস্ট সর্বশক্ত ঈশ্বর আর বারো জন শিষ্য একই শব্দ এখানে ব্যবহার করা হয়েছে যদি আপনারা বাইবেল দেখেন দুটো জায়গায় একই শব্দ যদি গ্রিক বাইবেল দেখেন দুই জায়গাতে একই তাহলে কি ঈশ্বর চোদ্দ জন আর সেই শিষ্যদের মধ্যে জুডাস ছিল বিশ্বাসঘাতক সেও কি ঈশ্বর থমাস যীশুখ্রিস্টকে সন্দেহ করেছিল সে কি ঈশ্বর পিটার যীশুখ্রিস্টকে বলেছেন সে শয়তানি করছে পিটারও কি ঈশ্বর না তাদের সবার সর্বশক্তিমান ঈশ্বর যীশুখ্রিস্ট আর তার শিষ্যদের উদ্দেশ্য এক লক্ষ্য এক আরো দুটো অনুচ্ছেদ পরে দেখেন গসপেল অব জন অধ্যায় সতেরো অনুচ্ছেদ তেইশ বলছে যে আমরা তোমাদের মধ্যে আর তোমরা আমাদের মধ্যে শিষ্যদের বলছেন তাহলে কি সবাই হয়ে গেলেন ঈশ্বর না এর মানে তাদের উদ্দেশ্য এক খ্রিস্টানরা বলতে পারে আপনি শুধু প্রথম অংশটাই বললেন এর পরের কথাগুলো বলছেন না কেন তিরিশ অনুচ্ছেদের পরে গসপুল জন অধ্যায় দশ চলেন এবার দেখি গসপুল জন অধ্যায় দশ অনুচ্ছেদ একত্রিশ বলছে ইহুদিরা তখন সবাই পাথর তুলল খ্রিস্টকে পাথর মারবে বলে অনুচ্ছেদ বত্রিশ বলছে খ্রিস্ট তাদের জিজ্ঞেস করলেন আমার পিতার কোন ভালো কাজের জন্য তোমরা আমাকে পাথর মারবে অনুচ্ছেদ তেত্রিশ বলছে আমরা আপনাকে ভালো কাজের জন্য পাথর মারছি না আপনি ধর্মের অবমাননা করেছেন একজন মানুষে নিজেকে বলেছেন ঈশ্বর সেজন্য আপনাকে পাথর মারব এটাই আছে আমি সবকিছু মেমোরি থেকে বলছি যদি চেক করতে চান আপনারা চেক করতে পারেন আর সব কথা বাইবেলে আছে গসপুল অফ জন অধ্যায় দশ অনুচ্ছেদ তেইশ থেকে উদ্ধৃতি দিচ্ছি আমি দেখতে পারেন যীশুখ্রিস্ট তখন উত্তরে বললেন ইহুদিরা বলছে ইনি ধর্মের অবমাননা করেছেন নিজেকে ঈশ্বর বলেছেন এখন আমরা তাকে মেরে ফেলবো মেরে ফেলবো খ্রিস্টানরা বলে দেখছেন ইহুদিরা ঈশ্বর বলছে তাহলে তারা ঠিকই বুঝেছিল যে পাপমুক্তির জন্য একদল পাপমুক্তির জন্য ঈশ্বর বলছে আরেক দল মেরে ফেলার জন্য ঈশ্বর বলছে তবে উত্তরটা আছে পরের অনুচ্ছেদে অনুচ্ছেদ চৌত্রিশ গসপল জন অধ্যায় দশ বলছে যে তোমাদের ধর্মগ্রন্থ থেকে এটা বলা হয়নি যে তোমরা ঈশ্বর যদি কোনো ব্যক্তির কাছে ঈশ্বরের বাণী আসে সে যদি নিজেকে ঈশ্বর বলে তাহলে কোনো নিয়ম ভাঙা হয়নি যদি আপনারা বাইবেল পড়েন শামস অধ্যায় বিরাশি অনুচ্ছেদ ছয় বলছে যে তোমরা ঈশ্বর তাহলে যীশুখ্রিস্ট উত্তর দিয়েছেন যে ব্যক্তির কাছে ঈশ্বরের বাণী আসে যদি তাকে ঈশ্বর বলো সেটা ধর্মের অবমাননা নয় এর মানে হচ্ছে তাদের উদ্দেশ্য একই আশা করি উত্তরটা পেয়েছেন ومن آياته النهار والشمس والقمر لا تسجدون ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা I Al Rayan bank Quadrant Court আটচল্লিশ Calthorpe Road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three SWIFT BIC code I BO BGB double two IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন পিস পড়ো এবং লেখো আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি এলিম তলব করবে সেজন্য আল্লাহর পথে রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না প্রথম নামাজের আদেশ দাও শিল্প অকৃতজ্ঞতা জুলুম অহংকারী পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ প্রতি বুধবার রাত সাড়ে এগারোটায় বা সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়